كنتم تعملون ধ্বংস রয়েছে সেদিন সেসব অস্বীকারীদের জন্য যারা আজ তামাশা ছলে নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপনে ব্যস্ত আছে যেদিন তাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে সেদিন তাদের বলা হবে এ তো সেই আগুন যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে এখন বলো এটা কি জাদু না এখনো তোমরা উপলব্ধি করতে পারছ না যাও এখন এর মধ্যে ঢুকে দগ্ধ হতে থাকো তোমরা ধৈর্য ধরো আর না ধরো এখন উভয়টি তোমাদের জন্য সমান তোমরা যেমন কাজ করে এসেছ ঠিক তেমন প্রতিদানই তোমাদের দেয়া হচ্ছে إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون মোত্তাকিরা সেখানে বাগান ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা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 أم لهم إله غير الله سبحان الله عما يشركون কোন সৃষ্টিকর্তা ছাড়া এরা কি নিজেরাই সৃষ্টি হয়েছে নাকি এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা নাকি পৃথিবী ও আসমানকে এরাই সৃষ্টি করেছে প্রকৃত ব্যাপার হল তারা বিশ্বাস পোষণ করে না তোমার রবের ভাণ্ডারসমূহ কি এদের অধিকারে নাকি ওই সবের উপর তাদের কর্তৃত্ব চলে তাদের কাছে কি কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা ঊর্ধ্ব জগতের কথা শুনে নেয় এদের মধ্যে যে শুনেছে সে পেশ করুক কোনো সুস্পষ্ট প্রমাণ আল্লাহর জন্য কি কেবল কন্যা সন্তান আর তোমাদের জন্য যত পুত্র সন্তান তুমি কি তাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে তাদের উপর জোরপূর্বক চাপানো জরিমানার বোঝার নিচে তারা নিষ্পেষিত হচ্ছে তাদের কাছে কি অদৃশ্য সত্যসমূহের জ্ঞান আছে যার ভিত্তিতে তারা লিখছে তারা কি কোনো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 কাজে আসবে না কেউ তাদেরকে সাহায্য করতে এগুবে আর সেদিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আজাব আছে কিন্তু তাদের অধিকাংশই জানে না হে নবী তোমার রবের ফায়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি আমার চোখে চোখেই আছো তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসায় তাসবি পাঠ করো তাছাড়া রাত্রিকালেও তার তাসবি পাঠ করো আর তারকারাজি যখন অস্তমিত হয়ে যায় সে সময়ও